সুরা আল কাফিরুন بسم الله الرحمن الرحيم পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون বলিয়া দাও হে কাফিরগণ আমি সেই সবের ইবাদত করি না যাহাদের ইবাদত তোমরা করো ولا أنتم عابدون ما أعبد আর না তোমরা তাহার ইবাদত করো যাহার ইবাদত আমি করি আর না আমি তাহাদের ইবাদত করিতে প্রস্তুত যাহাদের ইবাদত তোমরা করিয়া থাকো আর না তোমরা তাহার ইবাদত করিতে প্রস্তুত যাহার ইবাদত আমি করি তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য